আশা করি আপনারা সবাই জানেন যদি গড় না হইতো তবে কি হইতো মহাপ্রভুর মুখ্য উপদেশ কি कीर्तन सदा हरि सदैव हरि कीर्तन করুন তো আমরা হরি কীর্তন જીવાચો પરિવર્તન કરે છે જો નથી મહાપુરુષોને সদাই বাহার করতে তো আমরা মন্দা পরিচিত তো বন্ধ হল না এই পর্যন্ত হরি কীর্তন চলছে কারণ হরি কীর্তন সাধারণত আমরা कीर्तन शब्द नाम कीर्तन तो कीर्तन गौर विहित कीर्तन और अच्छा। तो शुद्ध বৈষ্ণব সম্প্রদায় ছাড়া মানে অপর সম্প্রদায় আছে তারা কীর্তন করে কিন্তু সেটা গড়া বিহিত কীর্তন নয় সেই জন্য সেই রকম কীর্তন তো প্রকৃতপক্ষে কীর্তন হয় না কীর্তন মানে শ্রীকৃষ্ণ শ্রী এবং শ্রী বৈষ্ণবের নাম রূপ গুণ ইত্যাদি মহিমা কিন্তু আমাদের যদি ভুল ধারণা থাকে কৃষ্ণকে কৃষ্ণ কি করেন তার লীলা মাধুরী কি রকম আছে তো এই সকল বিষয় বিষয়ের সম্বন্ধে আমাদের যদি ভুল ধারণা থাকে তাহলে সেই কীর্তন তো প্রকৃত কীর্তন হবে না অপসম্প্রদায়ের কীর্তন তো অপকীর্তন হবে সেই জন্যে গড়বিহিত কীর্তন করার আগে গড়বিহিত শ্রবণ করতে হবে মানে শুনতে হবে চৈতন্য মহাপ্রভু কে কি জন্য এসেছিলেন এবং কিভাবে আমরা তাদের পদাঙ্গ স্মরণ প্রকৃতভাবে করতে পারি যাতে আমাদের শ্রবণ কীর্তন স্মরণ সেবন পিতাদি থেকে গড় সন্তুষ্ট হবে অনেকেই নিজেকে মনে করে যে আমি গড় ভক্তা কিন্তু বাস্তবে রূপাধোকা ধারা গৌরীয় বৈশ্যরা তাকে মানে না এইরকম অনেক অপসম্প্রদায় আছে আও বাউ কাজা বাচন ধারা ধারা রয়েছে ইত্যাদি সবাইকে কীর্তন করে সারা ভারতে সারা ভারতের মধ্যে বিশেষ করে বেঙ্গল প্রসিদ্ধ আছে কীর্তনের জন্য কিন্তু অধিকাংশ যারা কীর্তন করে তারা গড়া বিহিত কীর্তন করে না এবং সেই জন্যে তা কীর্তন করার দ্বারা তারা গড় গরঙ্গ মহাপ্রভু সন্তুষ্ট করতে পারে না তো তাদের নিচে নিচে ইন্দ্রিয় চুক্তি সাধন কিন্তু সেটা প্রকৃত গড় সাধনা হয় না তো প্রথমে গড় বিহিত সমান করতে হবে সেই কীর্তন ওই কথা যা আমরা সমান করি সেটাও এইরকম কীর্তন হরি কথা সেই কীর্তন কীর্তন মানে ভগবানের কীর্তি পরিবেশন তা কীর্তি প্রশংসা তো কীর্তন হয় নাম কীর্তন রূপ কীর্তন গুণ কীর্তন লীলা কীর্তন তো নিষ্কপট ভাবে নাম কীর্তন থেকে আমরা অধিকার অধিকাপ্রায় কৃষ্ণের গুণ রূপ এবং পরিশেষে লীলা কথা স্মরণ করবে তো হরি কথা স্মরণ করে থেকে আমাদের বুঝতে হবে কৃষ্ণকে নিজেই অনেকে বলে যে কৃষ্ণ সেই রকম ব্যক্তিত্ব হয়নি শুধু এই যৌথনা যৌথনা আছে এক ব্যক্তি কৃষ্ণ ছিল অনারেবল এই যে কৃষ্ণ ব্যক্তি ছিল কিন্তু আচরণ ঠিক হল যখন ছোট ছিল ভালো কিন্তু একটু বড় হয়ে মানে ভালো ছিল কিন্তু খুবই খারাপ ছিল অনেকে এইসব যে কৃষ্ণা কুরুক্ষেত্রে মৃত্যুর কথা বলেছেন এবং আমাদের প্রেরণা দিয়েছেন মৃত্যুর কথা কৃষ্ণের অনেক এইভাবে কৃষ্ণের সম্বন্ধে অনেক ভুল ধারণা প্রচলিত হয়েছে কিন্তু শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায় কৃষ্ণ হবে কৃষ্ণের রাম রূপ রূপ লীলা কি আছে চৈতন্য মহাপুর থেকে শুনুন তাদের অনুগামী আচার্যগণের শ্রীমুখ থেকে শুনতে হবে তো কৃষ্ণের নাম হচ্ছে কৃষ্ণ নন্দনন্দন শ্যাম সুন্দর এভাবে নাম আছে তো হরি কথা কৃষ্ণ কথা সাথে সাথে সম্পূর্ণভাবে কৃষ্ণকে বুঝলে গড় কথা যেটা শুনতে হবে বুঝতে বিশেষ করে আমরা যদি গড় কথা না শুনি আমরা যদি চৈতন্য মহাপ্রভুকে গুরুত্ব না দেয় তাহলে আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণকে বুঝতে পারি না সম্পূর্ণভাবে কৃষ্ণ ভক্তি করতে পারি না তো সাথে সাথে বুঝতে হবে চৈতন্য মহাপ্রভু কি নাম গুণ লীলা কি কি আছে তার কি কি গুণ আছে তো কৃষ্ণ নাম হচ্ছেন কৃষ্ণ এবং গড়ের নাম হচ্ছেন গড় কৃষ্ণ মানে কাল কাল মানে শ্যাম সুন্দর অতি সুন্দর অপ্রাকৃত সুন্দর হচ্ছেন কাল এটা কাল কিন্তু এই Prakrit, kao živom bombon. Atinta, atinta guna surupam, kao rupat shamasundar. তো সেই শ্যাম এই কলি যুগে গড় সুন্দর রূপে তার নাম আছে গড় সুন্দর এবং যশোদানন্দন নন্দনন্দন ইনি হচ্ছেন সবজি নন্দন ব্রজেন্দ্রনন্দন যে सच्ची शुद्ध हृदय से बलराम যেই जय गौर श्री कृष्ण তো কৃষ্ণ এবং গড় ভিন্ন আছে তবু তাদের লীলার বৈশিষ্ট্য রয়েছে তার নাম রূপ রূপ লীলা আলাদা আছে তো এই কি তবু কৃষ্ণলীলা এবং গড়লীলার মধ্যে কৃষ্ণের গুণ অনন্ত অসীম এবং কৃষ্ণের সমস্ত গুণের শাহ হচ্ছে এবং মুখ্য প্রকাশ হচ্ছে মাধ হচ্ছে কৃষ্ণের लीला अति मधुर আছে সকল অবতারের লীলায় এই মাধুর্য আছে কিন্তু পূর্ণ পুরুষোত্তম কৃষ্ণ লীলা পুরুষোত্তম তার লীলায় মাধুর্য অসীম আছে তো লীলা মাধুরী সেটাই Matsya, Kurma, Varaha, Nishimna, Dama, রাম ওই সমস্ত অবতারের লীলায় এই মাধুর্য গুণ দেখা যায় কিন্তু শ্রীকৃষ্ণের লীলায় ওই মাধুর্য অসীম আছে বিশেষ করে ব্রজ লীলা বিশেষ করে গৌরী লীলায় এই মাধুর্য প্রচুর্য আছে অসীম মাধুর্য সেই জন্য কৃষ্ণের চার বিশেষ গুণ আছে যা নারায়ণ সমস্ত নারায়ণ মূর্তির মধ্যে নেই চার প্রকার মাধুরী আছে বেগ মাধুরী লীলা মাধুরী রূপ না এবং হরিকা প্রেমাভ তো কৃষ্ণের লীলা মাধুর্যময় আছে গৌরলীলায় চৈতন্য মহাপ্রভুর বিশেষ গুণ কি আছে তো চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের মাধুর্য পরিবেশন করেন সেই জন্য তার লীলায় সর্বোৎকৃষ্ট গুণ হচ্ছে মহাবদন্যত ইনি অতি উদার ভগবান শ্রীকৃষ্ণ ইনি হচ্ছেন ভোক্তা শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় কহিলেন যে ভোক্তারঙ্গকে তপসাম সর্বলোক আমি ভোক্তা মনে সব কিছু সব কাজ লোকেরা করে যে লোকেরা করে ওই সব কথা যা যে লোকেরা বলে এবং সব চিন্তন যে লোকেরা চিন্তন করে তো সব কিছু আমার সন্তুষ্ট আমার চুক্তির জন্য অর্পণ করা উচিত তো ইনি হচ্ছে ভোক্তা ভোগী এবং আমরা জীব আমরা শ্রীকৃষ্ণের ভোগ্যা সব কিছু যা আমরা করি সেটাই শ্রীকৃষ্ণের ভোগের জন্য খাওয়া উচিত তো শ্রীকৃষ্ণ হচ্ছে ভোক্তা আমরা ভক্ত ইনি ভোক্তা তো এইভাবে ইনি হচ্ছেন বিষয় বিগ্রহ মনে সকল ভক্তদের প্রেম শ্রীকৃষ্ণায় অর্পণ করতে হবে এই হচ্ছে প্রেমের বিষয় যে হিন্দু এই জনজগতে জগতে আমাদের প্রেমের বিষয় কৃষ্ণের কৃষ্ণ না যেহেতু আমরা চেষ্টা করি এই জনজগতে জগতে কৃষ্ণের ছাড়া আমাদের ভালোবাসা করতে সেই জন্যেই আমরা এই জলজগতে অবস্থান করে এবং বৈকুণ্ঠবাসীরা গোলকবাসীরা সে অপ্রাকৃত দিব্য জগতে নিবাস করে কারণ তারা বুঝে এবং তাদের ব্যবহারিক জীবনে এইভাবে আচরণ করে এটা বুঝেছে শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের প্রেমের আশ্রয় মানে আমাদের সমস্ত প্রেম কৃষ্ণের জন্য হওয়া উচিত তো কৃষ্ণ হচ্ছেন প্রেমের বিষয় এবং সমস্ত ভক্তরা হচ্ছেন সেই প্রেমের আশ্রম তো ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ করে রাধা রানী যিনি আশ্রয় বিগ্রহ সাবক Krishna Rupata. So Sri Radharani praying, Lord Kakore, Bhagavan Sri Krishna, Shayam, Chaitanya, সেই প্রেম আসাধান অনুভব করা অনুভব এই বিষয়ে সম্বন্ধে কালকে এবং আজকেও শ্রীনাথ ভক্তিপুরুষোত্তম মহারাজ আপনাদের তিনি আছেন সেইটাই বুঝতে হবে যে গড় হচ্ছেন কৃষ্ণ তিনি এসেছিলেন শ্রী রাধার প্রেম সাধন করতে এবং বিতরণ করতে এবং যেহেতু তিনি শুধু নিজের জন্য কৃষ্ণ মতন প্রেম রস আস্বাদন করেন না কিন্তু অতি উদার হয়ে তিনি মানে গৌরবকে তিনি সবাইকে এই প্রেম বিতরণ করেন সেই জন্য তিনি হচ্ছেন মহাবদন্দ অবতার শ্রীকৃষ্ণ নিজে ওই প্রেম আস্বাদন করেন কিন্তু তিনি মহাপ্রভুর মতন সবাইকে পরিবেশন করে না শ্রীকৃষ্ণ Krishna Parashap Parigaram তাদের অন্তরঙ্গম ভক্তদের সাথে কিন্তু মহাপ্রভু ইনি হচ্ছেন রাধা ভাগবত রুচি সুবাহতম নৌমি কৃষ্ণ সুর ইনি হচ্ছেন কৃষ্ণ কিন্তু রাধা ভাব এবং যুক্তি যুক্ত হয়ে অনেক হৃদয় কৃষ্ণ থেকে নরম আছে তো কি অদ্ভুত কথা কৃষ্ণ হৃদয় তো শক্ত হয় শক্ত হয় না কৃষ্ণ হৃদয় নরম কিন্তু গৌরব চৈতন্য মহাপ্রভুর হৃদয় যেহেতু রাধা ভাব নিযুক্ত হয় সেজন্য মহাপ্রভুর হৃদয় কৃষ্ণ থেকে আরো নরম আছে এবং সেই জন্য শুধু নিজের জন্য সেই রসাসাধন করার ইচ্ছা থাকে না বরঞ্চ তার প্রচুর ইচ্ছা আছে বড় ইচ্ছা আছে সবাইকে এই প্রেম দান করতে তো এই হচ্ছে মহাপ্রভুর বিশেষ গুণ যে সেই মাধুর্য যে তিনি যা তিনি খ্রিস্ট রূপে আসাদন করেন সেই মাধুর্য সবাইকে অচ্ছন্দাতে অযোগ্য ব্যক্তিকে ও পরিবেশন করেন সেই তো মহাপ্রভুর তীব্র ইচ্ছা আছে এবং সেই জন্যে তার গুণ হচ্ছে মহাবরণ নমো মহাবরণায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য রাম শ্রী তো এই মন্ত্র শিল স্বামী আমাদের জানিয়েছিলেন যে এই গড় রূপে ভগবান তার সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ রূপ থেকে আরো গুণবান আছে তার গুণ আছে Mahabodhamna था तो श्री महाबदम्न गौर अवतार कीर्तन का कीर्तन दल कीर्तन नरेंद्र चैतन्य नारायण कीर्तन दारे तारा आराधना करो कृष्ण भागम तुषार कृष्णम संगोपम यज्ञ संकीर्तन यजंती सुवेदसः তো যারা বুদ্ধিমান তারা সংকীর্তন যন্ত্র দ্বারা এই গড় অবতারের আরাধনা করে তিনি হচ্ছেন কৃষ্ণ কিন্তু তা রূপ দেখলে আমরা মনে করতে পারি যে তিনি অকৃষ্ণ তিনি কালো হচ্ছেন না গৌড় তো অকৃষ্ণ এবং কৃষ্ণ হচ্ছেন ভগবান তিনি হচ্ছেন সমস্ত Lo, Tara, Navatra, Graha, Shakal, Brahmanya Nivashira, Nivam Vaikuntha Jagadera Bale, Yam Brahma Vidya Bharata, Yam Brahma, Yam Brahma Ramendra, Bharatastha Naiti Bhai, Shamasta, Mahan Mahan, Devgan, Shri Krishna Stuti Gare, কিন্তু চৈতন্য মহাপ্রভু ঘোষণা করে না যে আমি ভগবান আমার আরাধনা করছি শ্রীকৃষ্ণ কৃষ্ণভাবে বলছেন ভগবান ভক্ত আমাকে এবং আমার আরাধনা আমার ভক্ত কারণ মাথা পরাত্রা মাথা কিঞ্চিত আমার থেকে কেউ বড় নেই আমার থেকে কেউ সমান আমি সকলের উপরে আছি কারণ আমি ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট পাবেন কিন্তু চৈতন্য মহাপুরুষ সেভাবে বলেন না তিনি বলছেন যে আমি ক্ষুদ্র জীব আমি প্রয়াস করছি ভক্তি করতে সেটা আমি ঠিক মতো করতে পারছি ইনি ভক্ত मत प्रचार करें जे कृष्ण आराधना कृष्ण इन्हीं सर्वश्रेष्ठ इन्हीं भगवान जी प्रचार करें ना जे अन्य भगवान तो एक लोग ये चैतन्य महाप्रभु तो वो कृष्ण कारण जी घोषणा करें ना जे अन्य भगवान तो तार कृष्ण मैं आंग का कांति अकृष्ण হচ্ছেন কৃষ্ণ এবং শুধুমাত্র যারা বিশেষ করে বুদ্ধিমান তারা বুঝতে পারে যে হচ্ছেন কৃষ্ণ তা আমার আদর করা উচিত তো খুব কম লোক বুঝতে পারে যে কৃষ্ণ হচ্ছেন ভগবান এবং আরো কম লোক বুঝতে পারে যে শ্রীকৃষ্ণের চেতনা মহাপ্রভু হচ্ছেন ভগবান কারণ স্পর্শ আছে যে কৃষ্ণ হচ্ছেন ভগবান কিন্তু মায়া তখন ভাবছান আমরা মায়া পর্দা থেকে আবৃত হয় এবং সেই জন্য সমস্ত বদ্ধ বুঝতে পারে না যে কৃষ্ণ হচ্ছেন ভগবান কারণ তাদের সেই তো বৃদ্ধি হয় না আমরা কি করে কৃষ্ণকে বুঝতে পারি তো বুদ্ধি ধারণ শাস্ত্র চর্চা ধারণ শৈববৃত্তি দ্বারা শৈব মুখ হয়ে আমরা কৃষ্ণের থেকে কৃপা পাই যাতে আমরা বুঝতে পারি যে কৃষ্ণ হচ্ছে ভগবান কিন্তু খুব কম লোক এই কথা বুঝতে পারি তার অনেক বুদ্ধিজীবী আছেন ওই চীন বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় আছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র ভারতী তো অনেক বুদ্ধিমান লোক আছে কিন্তু অধিকাংশ প্রায় সবাই বুঝে না মানে না যে কৃষ্ণ হচ্ছে ভগবান তো বেশিরভাগ বেঙ্গালি বুদ্ধিজীবী নাচ শেখাচ্ছে তার মানে এখানে যে আমরা এত বুদ্ধিমান আছে যে আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি ভগবান ভগবান সেই রকম ব্যক্তি কোনো অস্তিত্ব হচ্ছে এরা বুদ্ধি বলবে তো জড় জ্ঞানের দ্বারা বুদ্ধিমান হলেও তো ভগবান বিষয় জ্ঞান করা সেটা অধিকার নেই তো ভক্তি দ্বারা কৃষ্ণকে বোঝা কিন্তু কি রকম ভক্তি হতে হবে যাতে আমরা বুঝতে পারি যে যেই গড় সেই কৃষ্ণ সেই জগন্নাথ সাগর করে এই বৈষ্ণব ধর্ম সেইখানে আমার হাত উঠবে ভর্তি সেটা নিজ লোকের জন্য আমরা বুদ্ধিমান আছি আমরা কমিউনিস্ট আছে নাস্তিক আছে না আমরা সরকার আছে আমরা বেগম মাঠে যাই আমরা বুদ্ধিমান আছি কি রকম বুদ্ধি হত্যা হবে যাতে আমরা বুঝতে পারি যে যেই গড় সেই কৃষ্ণ সেটা এই রকম বুদ্ধিটা আসে কীর্তনের প্রয়াণী যারা আছে শুদ্ধ বুদ্ধি আছে যারা অদূষিত বুদ্ধি মানে দূষণ মুক্ত বুদ্ধি আছে তারাই বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন গৌরা এবং গৌর শ্রীকৃষ্ণ Então, কালকায় বড় প্রকল্প আছে যাতে গঙ্গা জল এবং কলকাতা হাওয়া দূষণ মুক্ত হবে আমাদের আন্দোলন চালানো উচিত কলকাতার লোকদের মন যাতে দূষণ মুক্ত হবে শুধুমাত্র কলকাতা না তো সারা পৃথিবীর লোকের মন কত দূষণ আছে কিন্তু বেঙ্গালীদের মনে খুব বেশি দূষণ আছে কারণ কৃষ্ণ স্বয়ং তাদের মধ্যে এসেছিলেন এবং তারা ভাবে না গড় 기고 কি লো হি বিলা সে যে বিশেষ করে bengali dance প্রচালিত ধারণা langchain এটাeynman আমাদের আমাদের মাতৃভূমির জন্মগুলি আমাদের চালিত ओरिसন ও bengali dance সে কি তো বুস্টার bengali dance প্রচার করতে হবে যে চৈতন্য মহাপ্রভু বেঙ্গলি এবং অবেঙ্গলি ইনি হচ্ছেন কৃষ্ণ আপনাদের অসীম ভাগ্য হল যে কৃষ্ণ আপনাদের দেশে সব দেশে কৃষ্ণ কিন্তু আপনারা মনে করেন যে আমাদের আমরা বেঙ্গালি তো আপনারা বেঙ্গালি তো আপনাদের নিজের ধারণা গৌর ভক্তি পালন করলে আমরা বুঝতে পারবো যে আপনারা প্রকৃত পক্ষে প্রকৃত বেঙ্গালি চৈতন্য মহাপ্রভু অনেক নাম হচ্ছে গৌরিয়ানা মানে এই গৌর দেশে অবতীর্ণ হইলেন কিন্তু গৌর দেশের লোক সবাই মানে তাদের এই তো ভাগ্য হলেও যে গৌর এই গৌর দেশে অবতীর্ণ হইলেন অন্যদের অসীম সৌভাগ্য আছে কিন্তু সাথে সাথে আপনাদের এই তো দুর্ভাগ্য আছে যে আপনাদের নিজের সৌভাগ্যার পুস্তকালয় তো মহাপ্রভু কি বলেন নিচে নিচে আছে যত রাগ রাগি বংশ বংশ প্রচা প্রচা হইবে মোর নাম গৌর মোর নাম মানে গৌর নাম গৌর নাম প্রচারিত হবে সার পৃথিবীতে এবং মহাপ্রভু আরো বলেন যে যারে যাবে তারে কহ বিশ্ব দেশ আমার আজ্ঞায় গুরু হয় তারা এই দেশ এই দেশ মানে আপনার যদি আমেরিকান হয়ে তো আমেরিকা নিজেদের সুধা করে কৃষ্ণ ভক্তি চৈতন্য আজ্ঞায় गुरु भयकारी देश तो यही चैतन्य महाप्रभु आदेश एक हमारे मध्य उपस्थित आज मूर्ति का मुख्य महाराज তিনি এই আদেশ থেকে অভিন্ন কারণ তার জীবন আমরা বলতে পারি না যে এই আদেশ পালন করা তিনি জীবন উৎসাহ করেছেন সেটা আমরা বলতে পারি না কারণ অনেক জীবন এই আদেশ থেকে অভিন্ন আছে সেই জন্য আমরা এইখান चैतन्य महाप्रभु संबंध चैतन्य महाप्रभु नाम रूप रूप लीला एवं प्रचार संबंध तारा श्री मुक्त के संबंध हरे कृष्ण हरे कृष्ण श्री कृष्ण चैतन्य